بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين যাদের জন্য কোরআন নাজিল করা তারা যদি কোরআন পড়তে না পারে কোরআন বুঝতে না পারে কোরআন শিখতে না পারে তো তারা কোরআন থেকে হেদায়ত পাবে কিভাবে কেউ কেউ বলে থাকেন যে কোরআন শুধু আলেমেরা পড়বে আলেমেরা জানবে সাধারণ মানুষ কোরআন জানার কোরআন বুঝার দরকার নাই তো সাধারণ মানুষ যদি কোরআন না বুঝে কোরআন না জানে তো কোরআন থেকে তারা হেদায়তটা পাবে কিভাবে আল্লাহ পাক বলতেছেন হুদাল্লিনাস এটা দুনিয়ার সকল মানুষকে হেদায়ত করবে তাহলে কোরআনে কারিম সকল মানুষের হেদায়তকারী আর সকল মানুষ ওই কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআন জানতে চেষ্টা করবে কোরআন বুঝতে চেষ্টা করবে কোরআন পড়তে চেষ্টা করবে আর যদি শুধু একটা শ্রেণীর মধ্যে কোরআন সীমাবদ্ধ থাকে তাহলে ওই শ্রেণীটা ইহুদিদের ওলামাই কেরাম যেমন হয়ে গিয়েছিল নাসারাদের ওলামাই কেরাম যেমন হয়ে গিয়েছিল হিন্দুদের যাজক সম্প্রদায় তাদের যেই তারা যেটাকে ধর্মীয় পণ্ডিত যারা এই সম্প্রদায়টা যেমন হয়েছে ঠিক ইসলামের এই সম্প্রদায়টাও ঠিক একই রকম হয়ে যাবে অর্থাৎ সাধারণ মানুষ যখন কোরআন বুঝবে না তখন আমাদের মাথায় আসবে যে এই মানুষগুলো তো কোরআন কিছুই বুঝে না এই মানুষগুলোকে যেভাবে বলবো তারা সেভাবে বুঝবে তাহলে কোরআন দিয়ে কিভাবে ব্যবসা করা যায় আমরা তখন ওই ব্যবসার কৌশল খুঁজতে থাকবো যেই অন্ধ মানুষগুলো এগুলো থেকে বিভিন্ন উপায়ে কোরআন দিয়ে কিভাবে ব্যবসা করে কিছু উপার্জন করা যায় সেই দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা দেখি আমাদের দেশের মানুষ যখন কোরআন জানতো না এক সময় ছিল যে সাধারণ মানুষ কোরআনের কিছুই জানতো না সর্বোচ্চ জানা হলো তালাওয়াত এর উপরে অর্থ জানা ব্যাখ্যা জানা এরকম মুসলিম সাধারণ মুসলিম সমাজে ছিলই না এই না থাকার সুবাদে আমরা সমাজে কোরআন খতম চালু করছি কোরআন খতম দিই না যে কোরআন খতম করাবো যে একজন বিপদে পড়ছে দৌড়াই আসছে হুজুরের কাছে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব চিন্তা করতেছি যে যদি কোরআন খতম করানোর কথাটা বলি তো কোরআনের প্রতি তার তো সম্মান আছেই তাহলে কোরআন খতমের কথা বললে সহজেই পকেট থেকে টাকা বের হবে বাস কোরআন দিয়ে ব্যবসা অথচ নবী সাল্লাম সাহাবাই কেরাম তাবেইনে কেরাম যুগে যুগে কোন ওলামাই কেরাম ভাড়া করে কোরআন খতম করেছেন এমন নজির ইসলামের ইতিহাসে নাই ভাড়া করে কোরআন তালাবাত কোরআন তালাবাত সবাব হবে নিজে তালাবাত করলে আপনি যদি নিজে তালাবাত করেন এটা হলো শারীরিক আবাদত এটা আর্থিক আবাদত না কোরআন তালাবাত শারীরিক আবাদত নিজের গুলাই স্বভাব হয় আরেকজনকে দিয়ে করালে হয় না যেমন নামাজ আপনি যদি বলেন যে আমি টাকা পয়সা আছে এত কষ্ট করি দৈনিক পাঁচবার নামাজে যাওয়ার দরকার কি আমি একটা লোক রেখে দিলাম সেই মসজিদে গিয়ে ডাবল নামাজ পড়বে তারটা প্রথমে পড়বে তারপরে আমারটা পড়ে দিবে পাঁচবার তাকে টাকা দিয়ে দিব অসুবিধে কি তাহলে হবে নামাজ কেন হবে না ওটা শারীরিক আবাদত শারীরিক আবাদত একটা আরেকজনে করতে পারে না কারণ আল্লাপাক দুনিয়া সকল মানুষকে একই রকম শরীর দান করেছেন টাকার মধ্যে সমস্যা আছে টাকা কাউকে আল্লাহ বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন কিন্তু শারীরিক যোগ্যতা শারীরিক কোয়ালিফিকেশন আল্লাপাক সকল মানুষকে সমান দিচ্ছেন একটা গরিবের শরীরটা যেমন ওই ধনী লোকের শরীরও তেমন বরং ধনী লোকের শরীরের চেয়ে গরিবের শরীরটা মজবুত বেশি এটা আল্লাহ রহমত হ্যাঁ, তাহলে এই জন্যই এখানে আপনার আর্থিক এবাদত না হওয়ার কারণে এটা আরেকজনকে দিয়ে বিনিময় হয় না কোরআনে কারিম তালাওয়াত এটাকে শারীরিক আবাদত না আর্থিক আবাদত শারীরিক আবাদত সুতরাং এটা নিজে তালাওয়াত করলে স্বভাব হবে আরেকজনকে দিয়ে বাড়া করে তালাবাত করাইলে কোনো স্বভাব পাওয়ার সম্ভাবনা নাই তাহলে আপনি ধরেন পাঁচ হাজার টাকা খরচ করে একটা কোরআন খতম করাইলেন আপনি তো মনে করতেছেন আলহামদুলিল্লাহ বিশাল একটা কাজ করছি কিন্তু আপনি কোন সবাব পান নাই কারণ এটা শারীরিক আপাতত এটা হুজুর তালাবাদ করলে হুজুর সবাব পাবে আপনি কোনো সবাব পাবেন না দ্বিতীয় বিষয় হল শারীরিক আবাদত নিজে করলে স্বভাব হয় কিন্তু এটা টাকার বিনিময় করলে কোনো স্বভাব হয় না সুতরাং ইমাম সাহেব বা ওই আলেম ওই হুজুর যিনি কোরআন তালাবাত করেছেন তিনিও কোনো স্বভাব পাবেন না কারণ তিনি টাকার বিনিময়ে তালাবাত করেছেন তাহলে আপনিও কিছু পাইলেন না যিনি করছেন তিনিও কিছু পান নাই মানে খামাখা বেহুদা আপনি সময় নষ্ট করলেন আপনার টাকা গেল ওই মাঝখান্দি হুজুরের পকেটে আপনার কিছু টাকা গেছে আর কিছু সময় গেছে এর বাহিরে কেউ কোনো উপকারিতা পান নাই